এই পৃথিবী আকাশ জমিন আলো বাতাসে রজনী দিন এই পৃথিবী আকাশ জমিন আলো বাতাস রজনী দিন এই পৃথিবী আকাশ জমিন আলো বাতাস রজনী দিন সবুজ পাহাড় চার সে তারা সাগর বহমান তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু তোমার নামে সূর্য ওঠে আলো করে দান জ্যোৎস্না ভরা চাঁদের হাসি তোমার পরদা তোমার নামে সুর ওঠে আলো করে দান জ্যোৎস্না ভরা চাঁদের হাসি তোমার পরদা ফুলের মাঝে সুবাস দিলে ফুলের মাঝে সুবাস দিলে নদীর কলতা তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু রসুল দিলে কোরআন দিলে দিলে সঠিক পথ জীবন দিলে মরণ দিলে তোমার মোহাবা রসুল দিলে কোরআন দিলে দিলে সঠিক প জীবন দিলে মরণ দিলে তোমার মোহাব পাখ পাখালির কণ্ঠে দিলে পাখ পাখালির কণ্ঠে দিলে মিষ্টি মধুর গা তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু এই পৃথিবী আকাশ জমি আলো বাতাস রজনী দিন এই পৃথিবী আকাশ জমি আলো বাতাস রজনী দিন সবুজ পাহাড় চাঁদ সে তারা সাগর বহুমা তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবান তোমার জিকির করছে সবাই আল্লাহ মেহেরবা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ